আবদুল্লাহ ইবনু আব্বাস রদিয়াল্লাহ হতে বর্ণিত তিনি বলেন হে মুসলিম সমাজ কি করে তোমরা আহলে কিতাবদের নিকট জিজ্ঞেস করো অথচ আল্লাহ তার নবীর উপর যে কিতাব অবতীর্ণ করেছেন তা আল্লাহর সম্পর্কিত নবতর তথ্য সম্বলিত যা তোমরা তিলোয়াত করছো এবং যার মধ্যে মিথ্যার কোনো সংমিশ্রণ নেই তদুপরি আল্লাহ তোমাদের জানিয়ে দিয়েছেন যে আহলে কিতাবরা আল্লাহ যা লিখে দিয়েছিলেন তা পরিবর্তন করে ফেলেছে এবং নিজ হাতে সেই কিতাবের বিকৃতি সাধন করে তা দিয়ে তুচ্ছ মূল্যের উদ্দেশ্য প্রচার করেছে যে এটা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ তোমাদেরকে প্রদত্ত মহাজ্ঞান কি তাদের নিকট জিজ্ঞেস করা থেকে তোমাদের বাধা দিয়ে রাখতে পারে না আল্লাহর কসম তাদের একজনকেও আমি কখনো তোমাদের উপর যা নাজিল হয়েছে সে বিষয়ে তোমাদেরকে জিজ্ঞেস করতে দেখিনি